তুমি দেখাও সরল পথ আল্লাহ তুমি দেখাও সরল পথ আল্লাহ তুমি দেখাও সরল পথ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক সরল পথের পাঁচশো সাতষট্টিতম পর্বে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকল প্রশ্নের সরাসরি যেগুলো আপনারা করবেন ইনশাল্লাহ আজকে এবং তার পাশাপাশি এস এম এস ও ইমেইলে যে প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে আমরা পাচ্ছি সেগুলোর উত্তর আমরা আজকে দেব এবং আমাদের স্টুডিওতে আপনাদের সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলমীদিন প্রফেসর মুফতি কাজী মাহমুদ ইব্রাহিম আমরা শুরুতে একটা ইমেল নিয়ে নিচ্ছি মাজহার সৌদি আরব থেকে পাঠিয়েছেন তিনি বলেছেন কেমন আছেন ভাই মাজহার আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি জনাব ইব্রাহিম সাহেব একটু অসুস্থ দেখতে পাচ্ছি সম্ভবত আপনার একটু কাশের ভাব ছিল ঠান্ডা ঠান্ডা লেগেছে দোয়া করি অতি সত্তর সুস্থ হয়ে উঠুন আল্লাহ আমিন আল্লাহ আমিন আমার প্রশ্ন হলো নাস্তিক শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে আমার জানা মতে যারা কুফরি করে তারা কাফির আর যে মুসলিম ইসলাম বিরোধী কাজ করে তবে তাকে বলে মোরতাদ তাই কি ইসলাম বিরোধী কাজ করে তাকে বলে মোরতাদ এ কথাটা মানে একটু ব্যাখ্যা করা দরকার এভাবে তো আসলে কিছুটা সংশোধন করা প্রয়োজন আর তিনটা ছোট প্রশ্ন আমরা পাচ্ছি নাস্তিক শব্দটি কোথেকে উৎপত্ত হয়েছে উৎপত্তি হয়েছে এবং যারা কুফরি করে তারা কাফির এবং তাদেরকে সামাজিকভাবে কাফের বলা যাবে কিনা তাকফিরের মশালা কিন্তু তো বিষয়গুলো আসলে একটু ক্লিয়ার হওয়া দরকার সাধারণ মুসলমানদের সামনে আর আর ইসলাম বিরোধী কিছু করলেই কি সে মুরতাদ হয়ে যাবে কিনা সেটা একটু আসা দরকার আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ আবাদ নাস্তিক শব্দটি আসলে এর মূল শব্দ হলো নিস্ত ফার্সি ভাষা থেকে শব্দটি আসছে আচ্ছা ফার্সিতে হাস্ত মানে আছে যেটা যে যে হাস্ত থেকে এসছে আস্তিক শব্দটা মানে আল্লাহ আছেন যারা আল্লাহর অস্তিত্ব যারা স্বীকার করে তাদেরকে বলা হয় আস্তিক আর নিস্ত থেকে নাস্তিক মানে যারা বলে যে সৃষ্টিকর্তা নাই গায়ের জোরে যারা এটা বলে তো এইটা সেখান থেকে ফার্সি ভাষা থেকে মূলত আসলে শব্দ দুটোর উৎপত্তি হয়েছে এখন হ্যাঁ, এখন শব্দটা বাংলা হয়ে গেছে বাংলা হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তো নাস্তিক এটাই যারা আল্লাহর ব্যাপারে তারা নেতিবাচক ধ্যান ধারণা পোষণ করে তারা কোনো স্রষ্টা বিশ্বাস করে বিশ্বাস করে তার স্রষ্টা বিশ্বাস না করার অর্থ হচ্ছে স্রষ্টার মাধ্যমে যে ওহি মানুষের কাছে এসছে যেমন কোরআন তাহলে কোরআনেও তারা বিশ্বাস করে না কিছু বিশ্বাস করে এবং তারা রেসালাতে বিশ্বাস করে না তারা আখিরাতে বিশ্বাস করে না তারা কি ফেরেস্তাতে বিশ্বাস করে না তারা তাকদিরে বিশ্বাস করে না হ্যাঁ আচ্ছা এটা তাদের দাবি আর কি আসলে এই মহাবিশ্বে পৃথিবীতে নাস্তিক থাকা কারো পক্ষে সম্ভব না এই নাস্তিকগুলো কিন্তু এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দর পর্যন্ত ঠিকই আল্লাহ কাছে দোয়া করে যে আল্লাহ তুমি রক্ষা করো আর যদি পাইলটের কাছ থেকে জানে যে বিমান ক্রাশ হতে পারে তখন এই নাস্তিকগুলোর কান্নাকাটি গেরিয়া দাঁড়িয়ে আল্লাহর কাছে কে দেখে এটা তো কোরআন আল্লাহ তালা বলেছেন যখন হ্যাঁ। মানুষ বিপদে পড়ে জি জি ওই যা গাশিয়াহুম মাউজুন কাজুলালে দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন আল্লাহু আকবার যখন সাগরে যখন মেঘমালার মতো বিশাল তরঙ্গ ওদেরকে আচ্ছন্ন করে ফেলে তখন একবারে একত্রবাদী গোলাম হয়ে আল্লাহকে ডাকতে শুরু করে আচ্ছা এই যে আপনি বললেন যে আল্লাহতে বিশ্বাস নেই অথচ বিপদে পড়লে শরণাপন্ন হ্যাঁ, হয় তখন কিন্তু এই সম্পর্কে তো আরেকটা আয়াত আছে ওজাহাদু বিহা ওয়াস্তাই কানাথা মানে তারা অস্বীকার করেছিল জুলুম স্বরূপ এবং অহংকার বশত ওস্তাই কানাথা আনফুসুম যদিও তাদের মনে আসলে এক ধরনের বিশ্বাস কিন্তু কাজ করে আসলে এটা সৃষ্টি মাত্র সৃষ্টির সিম কার্ডের মধ্যেই আল্লাহ তার নাম্বার পরিচয় সবকিছু দিয়ে দিয়েছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা প্রতিটি মানব শিশুই আল্লাহর একত্ববাদ পরিচয় নিয়েই জন্ম লাভ করে সহি বুখারি সহি হাদিস এবং সুরা রুমে আল্লাহ বলেছেন ফিতরত আল্লাহিল্লাতি ফতরান্নাসা আলাইহা এটাই আল্লাহর দিন এটাই আল্লাহর দিন যেই দিনের উপরে যে তহিদ একত্ববাদের অনুভূতি জ্ঞানের উপরে আল্লাহ তালা তার কুল মখলুককে তিনি সৃষ্টি করেছেন তো যারা নিজেকে নাস্তিক দাবি করে এরা জালিম এবং এরা দাম্ভিক আসলে এরা আল্লাহকে স্বীকার করে প্রকৃতিরও বিরোধী <laughs> আল্লাহ তালা বলেছেন আল্লাহ সৃষ্টি প্রকৃতির সবকিছুই হ্যাঁ, আমরা মানুষেরা তিনি বলছেন যে তোমরা সে তসবিহিটা বুঝো না আচ্ছা এখানে আরো ছোট্ট দুটো <coughs> প্রশ্ন এসেছে তার আগে আমরা একটা টেলিফোন কল নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন জি ভাই বলুন হ্যাঁ, আমার দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হলো এর আগে তো আমরা অনেক শুনছিলাম এই সম্পর্কে তাবিজ সম্পর্কে যে দুটো হাদিস যে আল্লাহ মানে যে তাবিজ ঝুলাবে তার সে মধ্যে তার ভালো মন্দ তার তাবিজের উপরে দিয়ে দিবে এবং আরেকটা হাদিস শুনছিলাম যে একজন রাসুল মানে দশজন লোক আসছিল নজনের সাথে মিলানো একজনের সাথে মিলানো না এখন তাবিজ সম্পর্কে বলতে গেলে অনেকে বিশ্বাস যায় বিশ্বাস যায় না আপনার প্রশ্নটা বলুন হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এই দুইটা হাদিস কোন টাকায় আমরা পেতে পারি আর কি সেইটা হ্যাঁ আমি তো দেখাতে চাচ্ছি তাদেরকে আচ্ছা এই কারণে এই আরেকটা হাদিস এর আগে আমরা জানছিলাম যে আমাদের প্রথম বৈঠকেও মাঝে মাঝে দূরত পড়ছে না হ্যাঁ? এখন আমি সাধারণত যখন আমার মাজবুকের সালাত হয়ে যায় আমি যদি দুই রাকাত পাই তখন যখন আমার প্রথম বৈঠক হয় মানে এসে তখন আমি মাঝে মাঝে দূরত করি এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি এক রাকাত অথবা তিন রাকাত পাই হ্যাঁ, তখন ইমামের শেষ বৈঠকে আমি মানে তখন পড়তে পারবো কিনা দূরত পড়তে পারবেন কিনা হ্যাঁ, হ্যাঁ। জি আপনার দুটো প্রশ্ন আমরা পেয়েছি দুটো প্রশ্নের আমরা আসছি খুব সংক্ষেপে আগের দুটো প্রশ্নের উত্তর দিয়ে কুফুরি করলে কি মানুষ কাফের হয়ে যায় কারণ কুফুর দোনা কুফুর তো আছে আবার কুফুরে আসগর আছে আর তাছাড়া কুফুরে আকবরের মধ্যেও যিনি লিপ্ত হয়েছেন হয়তো সাথে সাথে তবাও করে ফেলেছেন এরকম একটা সম্ভাবনা থাকে অথবা কন্টিনিউ করছেন কিন্তু তাকে সামাজিকভাবে যে কোনো ব্যক্তিকে কাফের হিসাবে চিহ্নিত করতে পারে কিনা খুব গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু কারণ অনেক মানুষ সরাসরি একটু মানে দেখা যাচ্ছে যে আমাদের কাছে আগেও একটা প্রশ্ন এসেছিল যে বাবা মাকে হঠাৎ কাফের বলে বসেছে কেউ একজন তো এই যে বিষয়টা এটা এটাকে আমাদের একটু অ্যাড্রেস করা দরকার আর দ্বিতীয় হচ্ছে যে ইসলামের কিছু বিরোধিতা করলেই কি মোরতাদ হয়ে যাবে কিনা আসলে কুফর তো যেটা আপনি বলেছেন সেখানে দুই প্রকার একটা লাল কুফরুল মুখরে মিনাল মিল্লা ইসলাম তাকে বহিষ্কারী কুফর বড় কুফর যেমন আল্লাহকে আল্লাহ অস্তিত্ব স্বীকার করলো না বা রসুল্লাহ সাল্লামকে গালিগালাজ করলো তার সালাদ স্বীকার করলো না বা করলো না বা স্বীকার করলো না যে কোরআনকে করলো না করলো না জি তো এগুলোর কারণে মানুষ কাফের হতে পারে কিন্তু একজন মানুষ কাফের হয়েছেন কিনা এটা হলো ওলামাদের কাজ ওলামাদের এখানে তো অনেকগুলো বিষয় আছে একজনকে হঠাৎ করে ঘোষণা করা মানে তাকফির মানে একজনকে কাফের বলা যাবে না এরকম পাঁচটি কারণ আছে সেই কারণগুলো একটি কারণও পাওয়া গেলে ওই ব্যক্তিকে আমরা কাফের বলবো না এগুলো আসলে যত্রতত্র সাধারণ মানুষ এবং যে কোনো ব্যক্তিগত ভাবে এগুলো ইউজ করা ঠিক না মানুষ বলতে পারে যে ভাই এই কাজটি কুফরি করবেন না কিন্তু তুমি কাফের হয়ে গেছো এইভাবে উক্তি করা ঠিক না এটা ঠিক ঠিক না আর এটা যদি করতে হয় তাহলে অথরাইজড উলামারা উলামা একরাম সেটা দেখবেন যে সেটা আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে ইসলামের বিরোধিতা করলেই কি যে কাউকে বলা যাবে কিনা না আসলে তো মানে সে মুসলিম হয়েছিল খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে আবার সে খ্রিস্টান হয়ে গেছে অথবা অন্য আরেক অন্য ধর্মে চলে হ্যাঁ, গিয়েছে অন্য কোনো ধর্মে চলে গেছে তাহলে এটা হলো মুরতাদ মানে কোনো একটা বিষয়ে সে ইসলামের বিরোধিতা করলো এমনও তো হতে পারে যে সে ইসলামের হয়তো অপশনাল কোনো কিছু বিরোধিতা করছে কিন্তু হ্যাঁ। ইসলামের মৌলিক কিছু যদি বিরোধিতা করে সেক্ষেত্রে সেটা কি হবে হ্যাঁ, মৌলিক ইসলামের কোন জিনিস ইমানের মানে অথবা জাকাত স্বীকার করলো না বা হ্যাঁ। সালাদকে অস্বীকার করলো বা হজকে সে ফরজ মনে করলো না তাহলে তো সেটা খারাপ মনে করলো ইসলাম থেকে তাকে বের করে দেবে যে ইসলাম থেকে বের করে দিবে তবে এগুলো বের হয়ে গেছে কিনা তার সবকিছু বিবেচনা করে ওলামায় কেরাম সেটা সিদ্ধান্ত সিদ্ধান্ত দেবেন জি ওলামায় কেরাম সিদ্ধান্ত দেবেন জি তো এই বিষয়টা আমরা জানলাম ভাই মোহাম্মদ মুজান্নালুল হক তিনি তাবিজ সম্পর্কিত যে হাদিসের কথা বললেন জি মানে আল্লাহ তামিমাতান ফাকাত আশরাকা যে উনি তাবিজ সম্বন্ধে হাদিসগুলি কোথায় পাবেন তিরমিজির মধ্যে কিছু হাদিস পাবেন জি ইবনু মাজা কিছু পাবেন মুস্তাদে আহমদের মধ্যেও কিছু হাদিস হ্যাঁ, পাবেন আচ্ছা আরেকটা প্রশ্ন তিনি করেছেন যে প্রথম তাসাহুদিও তো কখনো কখনো তাসাহুদের পরে দুরুদ পড়ার যেহেতু রেওয়ায়ত আছে এবং তিনি এই জন্য যখন চার রাকাত ওলা নামাজে ইমামের সাথে শেষ দুই রাকাত পান তখন সেটা তার জন্য প্রথম তাসাহুদ হয় বিধায় তিনি দুরুদ পড়েন কিন্তু এমন যদি হয় যে যখন তিনি হয়তো তৃতীয় রাকাতে বসলেন হ্যাঁ। তিন রাকাত পাইলেন তৃতীয় রাকাতে সেখানেও কি পড়বেন অথবা প্রথম রাকাতে ইমামের শেষ রাকাতে তিনি তাকে লং টাইম ইমাম সেখানে তাহাইয়া তাহাইয়াত পড়ছে এবং দূরত পড়ছে দোয়া করছে ফলে তিনি একটা লম্বা টাইম পড়ছেন সেখানে এটা কি রেকমেন্ড করা যেতে পারে কিনা যে তিনি সেখানে দূরত পড়তে পারেন সেখানে তো তিনি ইমামের ইত্তদা করছেন সেই হিসাবে তিনি তো পড়তেই পারেন হ্যাঁ। এটা এটা তার জন্য যে সংখ্যক বৈঠকই হোক না কেন ইভেন হ্যাঁ। সেটা যদি প্রথম রাখাতে হয় অথবা তৃতীয় অথবা হ্যাঁ, তাহলে ইমামের সাথে তিনি দূরত পর্যন্ত পড়তে পারেন পড়তে পারেন কোনো অসুবিধা নেই জি জি আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম প্রথমে আলহামদুলিল্লাহ বলছি এই লাইনটা পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ প্রতীক্ষার পর আজকে লাইনটা পেলাম আমার প্রশ্ন হচ্ছে আমি আমার এক আত্মীয়কে মানে আমার এক আত্মীয় মেয়ে ও আমার অনেক জুনিয়র ও একটু পায়জামাটা পরেছে মানে কোন হাঁটুর অনেক উপরে হাঁটুর না সরি মানে টাকনুর উপরে টাকনুর উপরে হ্যাঁ প্রায় বিঘা খানিক উপরে পড়েছে তা আমি তাকে বলেছি আমি অবশ্য সত্যি কথা অত ইসলামী চিন্তা হয়তো আমি বলি নাই আমি তাকে বলেছি যে আমার মানে বিষদৃশ্য লেগেছে বলে আমি তাকে বলেছি যে কি ব্যাপার তোমার কাপড় কি কম পড়লো নাকি পায়জামার তখন আচ্ছা। সে বলে যে আমার মহিলা মেয়েটি তো আমি তিরিশ হবে এরকম বয়স আমি তার চেয়ে অনেক বড় তো আমি সে আমাকে বলে না আপা এটা ফ্যাশন তখন আমি বলেছি এই ফ্যাশনটা তো ঠিক না এটাতে বলে বল বলা সে খুব ব্যথা পায় মানে তখন আমার এক আত্মীয় ওখানে বসেছিলেন বর্ষীয়সী মহিলা এবং উনি খুবই ইসলামিক মাইন্ডেড উনি বলেন যে হ্যাঁ এটা তো আসলে উচিত না ইসলাম তো এগুলো পারমিট করে না আমি ওইটা বলি তখন ওই মেয়েটির মা ওখানে উপস্থিত ছিল সেই মেয়েটির মা বলে যে না হাজবেন্ড যদি পছন্দ করে এবং তারা এই ধরনের কথা সবসময় বলে থাকে যে এসব অল্প বয়সে আমরা কত হাত কাটা পেট কাটা পড়েছি এই ধরনের কথা আচ্ছা। আর তাদের কথাটা থাকে যে আমাদের হাজবেন্ড যদি পারমিট করে তাহলে সে সে প্রসঙ্গে মহিলা আরো বলে যে আমাদের নবীজির হাঁটু ফেটে রক্ত বের হয়েছে তাও তো সে কাউকে কিছু বলেনি উনি এটা বলে আচ্ছা। আমার কথা যেটা বলার পর থেকে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি এবং তারা খুব মিসবিহেভ করে সে মেয়েটি হচ্ছে আমার ছোট ভাইয়ের শ্যাডিকা আমার ছোট ভাই দেশের বাইরে ছিল দেশ থেকে বাইরে থেকে আসার সাথে সাথেই আচ্ছা। ঘন্টা তিনিকের মধ্যে তারা তাকে কথাটা জানায় আচ্ছা। এবং এটার জন্য আমি খুব মনোবেদনা অনুভব আচ্ছা, করছি আপনার প্রশ্ন আমরা পেয়েছি আর কি কোনো বিষয় আছে আমার এখানে কি ভুল হয়েছে তবে আমি দেখি যে এসব বললে আসলে মানুষের মধ্যে মনে হয় খুব কষ্টের সৃষ্টি হয় কিন্তু এটা কি আমার ভুল হয়েছে আমি জানতে চাই ধন্যবাদ বোন আপনাকে পুরো বিষয়টা তো আমরা শুনলাম তিনি আসলে যেভাবে আমাদের কাছে বলেছেন তাতে তো কোনো অফেন্সিভ শব্দ তিনি ইউজ করেননি আক্রমণাত্মক কোনো শব্দ বলেননি তিনি হয়তো বলেছেন যে তুমি এভাবে মেয়েদের জন্য তো আসলে আওরা কতটুকু এটা একটু জানানো দরকার যদিও সবাই জানে তারপর আপনি আরেকটু বলুন আর যখন কোনো মেয়ে তাকনুর মেয়েদের জন্য তো পায়ের পাতাটাও তো আওরাত আপনি একাধিকবার বলেছেন আমরা শুনবো আপনার কাছ থেকে কিন্তু যখন তাখনুরও অনেক উপরে একটা মেয়ে এবং তার বয়স থার্টি ইয়ার্স ত্রিশ বছর বয়স তিনি যখন সেভাবে চলাফেরা করেন তখন অবশ্যই তো যারা একটু মুরব্বী লেভেলের আছেন বয়স্ক যারা আমাদের থেকে বয়সে বড় তারা আমাদেরকে নসিহত করতেই পারে করতেই পারেন এবং যারা আমাদের থেকে বয়সে ছোট তারাও কিন্তু আমাদেরকে নসিহত করতে পারেন জি অন্যায় দেখলে যে কোনো বয়সের লোকেরাই জানা থাকলে করতে পারে তিনি সেটা নসিহত করতে পারে তো এই যে নসিহাতের সিস্টেমটা আসলে আমার মনে হয় যেন আমাদের সমাজে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে কাউকে নসিহাত করতে গেলেই মনে হয় যেন সেটা মানুষ রেগে যায় মানুষ রিয়াক্টিভ হয় তার মধ্যে একটা নেগেটিভ সেন্সের তৈরি হয় আক্রমণাত্মক একটা বিষয়ের মানে উদ্ভব হয় এই বিষয়গুলো কেন হচ্ছে এটা একটা বিষয় আর নসিহাতের ব্যাপারে যেমন বোন যে কথাটা বললেন তিনি কি নসিহত করে ভুল করেছেন তাহলে ইসলামিক পদ্ধতিটা কি এ দুটো একটু আপনি অ্যাড্রেস করুন আপনি যেটা বলেছেন যে নসিহত করতে গেলে রেগে যায় যদি কাউকে নসিহত করে রেগে যায় তাহলে সেখানে জাহান নামে যাবে সুরাল বাকার আল্লাহ বলেছেন যে ওয়াইজা কিল আলাহু তাকিল্লাহ থুলে ইজ্জাতু বিল ইসম যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো এটি আল্লাহর বিধান এটা পালন করো তখন আকাজাতুল ইজ্জাতুবিল ইস তখন পাপ কাজ করে ইজ্জত মানে আল্লাহ বলছেন যদি এই ধরনের মনোভাব কারোর তৈরি হয় ফাহাসবু জাহান্নাম তাহলে ওর জন্য জাহান নামই যথেষ্ট যথেষ্ট কতই না নিকৃষ্ট ঠিকানা সেই জাহান নাম একজন যখন আল্লাহর পক্ষ থেকে কোনো উপদেশ দেয় মুমিনের তখন কথা হলে সামে না এটি তো ওনার কথা আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ আল্লাহ রাসুলের কথা শুনলাম মেনে নিলাম আচ্ছা মেয়েদের আচ্ছা, জন্য এখন মূল মশালা যেটা সেখানে আমরা আসি মেয়েদের জন্য মূল মশালা হলো টাকনুর নিচেও এক বিগত তারা কাপড় ঝুলাবে তাদের সেলোয়ার তাদের শাড়ি তাদের যা আছে এক বিগত পর্যন্ত আরো জেলা ইউরোথিনা শিবরা মানে মানে মিনিমাম তারা যেন তাদের পুরুষকে ঢেকে রাখে জি আমরা আরব জাহানে দেখেছি অনেকে তাদের বোরকাগুলিও তাদের পায়ের টাকনোর অনেক নিচে এক বিঘত তো উম্মে সালমা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এক বিঘত টাকনোর নিচে পড়লেও তো অনেক সময় পায়ের পাতা দেখা যেতে পারে নবীজি বলেন ইউরকিনা যে রান এক হাত <laughs> টাকনোর নিচে এক হাত পরিমাণ কাপড় ঝুলাবে আল্লাহ চান মানে নারী জাতি যত বেশি মানে তার মানে হচ্ছে একটা জিনিস বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তারা পুরো শরীরকে ঢাকবে হ্যাঁ, পুরো শরীরকে ঢাকবে এটাকে এনশিওর হ্যাঁ। করার জন্য এই কথা বলেছেন আসলে তো এক হাত এটা মূল উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে পুরো শরীরকে ঢাকা আর ওইটা তো সে যেটা করেছে টাকনোর উপরে আরো অনেক দূর এটা তো কবিরা গুণা মহাপাপ তার জন্য মহাপাপ দেহ প্রদর্শনী হ্যাঁ, দেহ প্রদর্শনী তো <laughs> না মানে আজকাল আসলে আমরা তো দেখি উল্টো আজকাল আবার এক ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে মেয়েদের পোশাক সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ততর হচ্ছে এবং এখানে এই প্রশ্নের মধ্যে আমাদের বোন বলেছেন যে স্বামী নাকি অনুমতি দিলে সেটা আবার জায়েজ হবে অত্যন্ত জরুরি একটা প্রশ্ন হ্যাঁ জি যেটা আসলে একটু আগের প্রশ্ন আমরা যাই যে শরীরের কিছু অংশ দেখা যায় আর কিছু অংশ ঢাকা এই পোশাক নিয়ে যে মেয়েরা বের হয় নবীজি চোদ্দশো বছর আগে বলে গেছেন এই মেয়েরা সবাই জাহান নামি নিসাউন কাসিয়াত আরিয়াত এটা এরা এমন পোশাক পরে দেহের কিছু অংশ দেখা যায় আর কিছু অংশ ঢাকা থাকে এই মেয়েরা জাহান নামে যাবে আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে জাহান নামী পোশাক পরা থেকে রক্ষা করুন আচ্ছা আর যেটা বলেছেন যে স্বামী যদি সেটা অনুমোদন করে তাহলে না লা তাআতালি মাখলুকিন ইনফি মাসিয়াতিল খালেক এটা অত্যন্ত জরুরি একটা মৌলিতে কিন্তু আমি আপনি বা আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর নাফরমানি হয় যেই কাজে সেই কাজে সরকার বলুক কোনো নেতা বলুক অফিসার বলুক কোনো প্রিন্সিপাল কোনো হেডমাস্টার বলুক মা বলুক বাপ বলুক স্বামী বলুক যেটা আল্লাহর আইন বিরোধী যেটা করতে গেলে সরিয়া লঙ্ঘন হবে এটা যে কোনো মানুষ বলুক না কেন এটা মানা যাবে না মানা যাবে না আচ্ছা। স্পষ্ট হাদিস কোন সৃষ্টি আনুগত্য করা যাবে না আল্লাহর নাফরমানির কোনো ক্ষেত্রে এখন এই যে এই যে পোশাক নিয়ে মহিলারা বের হচ্ছেন সেটা শরীয়ত লঙ্ঘন করলে স্বামীর অনুমোদনেও এখানে কোনো কাজ হবে না তবে একটা বিষয় বরং স্বামী অনুমোদন দিলে সেও দায়ুস দায়ুস স্বামী হয়ে সেও জাহান নামে যাবে জাহান নামে যাবেন তবে স্বামী যদি প্রাইভেসি রক্ষা করে যেহেতু স্বামীর বেডরুমে যেখানে স্বামী এবং স্ত্রী ছাড়া কেউ না সেখানে তো তারা হ্যাঁ। যে কোনো পোশাক হ্যাঁ, পড়তে পারে তাতে কোনো অসুবিধা নেই জাস্ট আমরা এটা বললাম আমাদের দম্পতি ভাই বোনদের ক্লিয়ার করার জন্য যে এতটুকু পরিমাণে এই চার দেয়ালের মধ্যে আর কেউ না দেখার শর্তে হ্যাঁ। আর কেউ তাদের প্রাইভেসি লঙ্ঘন যদি না করেন সেখানে দেখতে না পান তাহলে সেখানে তারা যে কোনো পোশাক পড়তে পারেন কিন্তু এর বাইরে এর বাইরে যেখানে লোকচক্ষুর মানে হবে সেখানে কিন্তু সেটা চলবে না জি আমরা আরেকটা টেলিফোন কল নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক নাম বলে প্রশ্ন করুন থেকে আমার দুটি প্রশ্ন আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমার দাদা দাদু প্রায় বিশ তিরিশ বছর আগে ওনারা ইন্তেকাল করেছেন তো তাদের নামে আমার আব্বা যদি এখন আমার মানে পরবর্তী বদলা হজ যেটা সেটা করায় কাউকে দিয়ে ফ্যামিলির কাউকে দিয়ে বড় ভাই বাকি অন্য কিছু তো সে হজ হবে কিনা এটা হাত দিয়ে উনি কি নসিহত করেছেন নসিহত করেননি মানে আপনার দাদা কি নসিহত করে গিয়েছেন যে তার পক্ষ থেকে যেন কোনো না না না সেটা নসিহত করে যায়নি আচ্ছা শুধু আব্বা এটা নিয়োগ করেছে যে আমার বড় ভাইকে দিয়ে তার হস্ত ফরজ করা হয়েছে আমার বড় ভাই তো তাকে দিয়ে পরবর্তীতে আমার দাদা দাদুর হজ সম্পন্ন করাবেন জি আমরা আমরা বুঝতে পেরেছি বোন আপনার সেকেন্ড হ্যাঁ। কোশ্চেন প্রশ্ন হচ্ছে আমাদের মহিলাদের সন্তান প্রসবের যে চল্লিশ দিনের যে হাইজ নাফিস বাজারের সেরা যেমন মজবুত তেমনি টেকসই গভর্নর নূর মোহাম্মদ তালুকদার আমি আগেও প্রশ্ন করছি শান্তিনগর থেকে এখন আমি দুবাইতে আছি মাসাল্লাহ আপনি তো বলেন বলেন আমার প্রশ্নটা হচ্ছে যে বালাকাল উলা কামালিহি কাশাবাদ বুজা জামালিহি পুরাটা এটা আমাদের দেশের সমস্ত আলেম ওলামারাই আমরা পড়ি এটা কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই লেখছেন সম্ভবত এইটার অর্থটা সৌদি আরবের একজন বড় আলেম অর্থ করছেন যে এখানে নাকি নবী সাল্লাম নিজের যোগ্যতা সবে মেয়েরাজে গেছেন এই কথাটাকে সেরেক হিসাবে আখ্যায়িত করছে আপনাদের মতামত কি আচ্ছা এটা কি আপনার দ্বিতীয় প্রশ্ন যে নিজের যোগ্যতায় তিনি এটার সাথে তো মেয়েরাজের কোনো সম্পর্ক নেই যাই হোক আমরা আলাপ করছি আপনি একটু শুনতে থাকুন ভাই নূর মোহাম্মদ জি আমরা আগের প্রশ্নটা একটু যাচ্ছি যে বোন প্রশ্ন করেছিলেন যে দাদা এবং দাদি মারা গিয়েছিলেন বিশ ত্রিশ বছর আগে এখন দাদার পক্ষ থেকে তার বাবা হস্টে করতে চাচ্ছেন কিন্তু নসিহত করে যাননি অসিহত করেও যাননি হ্যাঁ জি এটা নবী সাল্লাহ সাল্লামকে এক মহিলা এসে তিনি প্রশ্ন করেছেন বা এক পুরুষও প্রশ্ন করেছিলেন যে আমার মা মরে গেছেন তিনি হজ করেননি আমি আপা আহজ্জু আনহা আমি কি তার পক্ষ থেকে হজ করবো নবীজি হজ্জি আনহা হজ্জান উম্মিক তোমার মায়ের পক্ষ থেকে তুমি হজ করো কেউ মরে গেলে সে ওসিয়ত করুক বা নাই করুক নফল হিসেবে তার পক্ষ থেকে একজন মানুষ হজ করে দিতে পারে হ্যাঁ, আর যদি হ্যাঁ। ওসিয়ত করে যায় তাহলে সেটা ওয়াজিব হবে ওয়াজিব হয়ে এবং তার হ্যাঁ। পরিত্যক্ত সম্পত্তি থেকে আগে হজটা করানোর সম্পত্তি আলাদা করতে হবে আর আর ওসিয়ত না করলেও যদি হজ ওয়াজিব হয়েছিল তিনি হজটা করে যেতে পারেননি তখন কিন্তু উচিত করে দেওয়া করে দ্বিতীয় হচ্ছে যে নেফাস যদি সিজারিয়ান যে গুলো হয় মেয়েদের প্রসবোত্তর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রক্ত চল্লিশ দিন পর্যন্ত প্রবাহিত হয় না বরং সাত দিন পাঁচ দিন দশ দিন এরকম বিভিন্ন রকম হয় আসলে তো যে চল্লিশ দিনের কথা যেটা বলা হচ্ছে সেটা তো সর্বোচ্চ সর্বোচ্চ তারপরে হলে সেটা স্বাভাবিক কিন্তু এর চেয়ে সর্বনিম্ন কত এটা তো আসলে হাদিসে আসেনি তাহলে তিন দিন চার দিন পাঁচ দিনের মধ্যে যদি রক্ত একদম বন্ধ হয়ে যায় তাহলে তিনি কোরআন পড়তে পারবেন নামাজ নামাজ ফরজ হয়ে যাবে নামাজ ফরজ হয়ে যাবে আচ্ছা ভাই নূর মোহাম্মদ তিনি যে নূর মোহাম্মদ এই নামটার ব্যাপারে কোনো এগুলো নাম তো আসলে নূর মোহাম্মদ নুরুল ইসলাম বা কামাল উদ্দিন যে যেগুলো ফুল ফুল ইসলামকে আপনার বুঝিয়ে এটা বলা হলো তিনি ইসলামের নূর তিনি ইসলামের হেদায়ত নাম আচ্ছা, অনেক সময় মানুষ যেমন আমি বলছি এই জন্য যদিও ভাই আসলে তার নাম নিয়ে প্রশ্ন করেননি এবং আমরা নাম নিয়ে এখানে কোনো আলোচনাও করি না কিন্তু যেহেতু তার নামটা এসে গিয়েছে এবং রাসুল সাল্লাহ একটা ট্র্যাডিশন ছিল যখন নামগুলোর মধ্যে কিছুটা কারাহিয়াত বা কিছুটা লঙ্ঘন দেখতেন হ্যাঁ। তখন তিনি নাম চেঞ্জ করে দিতেন অনেক সাহাবাদের ক্ষেত্রে সেটা তারা করেছেন আচ্ছা বালাগাল ওলা বেকামা আলিহি কাশাফাত দুজা বেজামা আলিহি প্রথম হচ্ছে যে এই কথাটার মধ্যে শরিয়াতের কোন লঙ্ঘন আছে কিনা আর ওলা মানে তো হচ্ছে আসলে উচ্চতায় যাওয়া এখন এই উচ্চতা কি মেয়েরাজের উচ্চতা উনি সেটা বলেছেন যে এর দ্বারা যদি মেয়েরাজ বোঝানো হয় যে রাসুল সাল্লাহ সাল্লাহ নিজের যোগ্যতায় এটা কিন্তু এই থেকে বোঝা যায় না আর কে যদি দাবি করেন রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর ইচ্ছায় নয় বরং নিজের যোগ্যতা বলে গিয়েছেন তাহলে তো সেটা হবেই সেটা তো হবেই তাই না কিন্তু সেরকম কোন দাবি আমি জানি না কেউ করেছেন কিনা উনি বলেছেন যে একজন এভাবে ব্যাখ্যা জোর করে ব্যাখ্যা তো চাপিয়ে দেওয়া যাবে না যদি এই ধরনের বয়াতের মধ্যে এই ধরনের ব্যাখ্যা করার গুঞ্জায়শ থাকে সম্ভাবনা থাকে তখন সে ব্যাখ্যাটা করা যেতে পারে আরবি ভাষায় আল উলা শব্দটি উন্নত চরিত্র উন্নত গুণাবলীর ক্ষেত্রেই অ্যাভেলেবেল আরবি কবিরা ব্যবহার করেছেন ওমান তলাবাল উলা সাহার আল্লাহ আলী যে উচ্চ মর্যাদা চায় রাতের পর মর্যাদা এখানে আসলে ওলা মানে ফজিলা বা মর্যাদা মর্যাদা আর কি এখানে আসলে মেরাজ কথাটা আসে না যাই হোক তবে এখানে এই যে প্রশংসা স্তুতি বর্ণনা করা হয়েছে জি এর মধ্যে কি কোনো সমস্যা আছে এখানে তিনি তো দুরকম ব্যাখ্যাই তো করা যেতে পারে কেউ যদি এটাকে ইচ্ছা করে সেরেকের দিকে নিয়ে যেতে পারে আবার এটাকে সঠিক অর্থ করা যায় কিনা বেকামাল বলতে এখানে কি আল্লাহর জন্য যেই পারফেক্টনেস বা পরিপূর্ণতা সেটা তো এখানে উদ্দেশ্য নয় মানুষের কামাল সেটা উদ্দেশ্য অপূর্ণ যাই হোক এখানে আমরা তাহলে কি বলতে পারি এখানে মানে এখানে যে বাক্য রীতিগুলো আছে সেইখানে কোরআনের সাথে একটু পার্থক্য হয়ে যায় আর কি যদি আল্লাহকে টেনে এনে বলতে পারতেন আর কোন আপত্তি থাকতো না আরকি হয়তো বেফাদলিল্লাহ হ্যাঁ, বেফাদলিল্লাহ বেমান বেমাননিহি আল্লাহ তো বলছেন যে মা কুন তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান তুমি তো জানতেই না কিতাব কি ঈমান কি ওয়ালাকিন জাআলনাহু নূরান জি কবিরা কবিরা হয়তো নানাভাবে কবিতা মিলাবার জন্য সেটা করেন তবে আমরা মানে আমরা সেটাকে আপনি যেভাবে প্রস্তাব হ্যাঁ, করলেন ওরকম দৃষ্টিভঙ্গিতে কবিরা যদি আসলে আগে থেকে পোষণ করেন হয়তো ভাষাকে সেভাবে সাজিয়ে নিতে পারেন আর দ্বিতীয় যে কাশাফাত দুজা তিনি অন্ধকারকে দূর করলেন তার সৌন্দর্য দিয়ে তার দিনের সৌন্দর্য দিয়ে তার সৌন্দর্য হ্যাঁ, দিয়ে এটার মধ্যে তো কোনো সমস্যা নেই আচ্ছা আমরা একটা টেলিফোন কল নিচ্ছি আলাইকুম দর্শক নাম বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আমি উত্তরা থেকে বলছি জি বলুন আমার দুটি প্রশ্ন ছিল জি যে বেগানা পর্দাহীন নারী ও পুরুষ একত্রিত হয়ে জনাকীর্ণ পাবলিক প্লেসে অজু ছাড়া কোনো জানাজা নামাজ পড়লে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা এবং আচ্ছা। এর জন্য মুক্তাদিরা বা ইমাম সাহেব দায়ী অথবা গুণাগার হবে কিনা আচ্ছা আপনার দ্বিতীয় প্রশ্ন কি বলেন আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে অনেকে নামের সাথে আলহাজ শব্দ যুক্ত করে সমাজ অনেক খ্যাতি অর্জন করে থাকে তো আমরা বর্তমান দেখতেছি যে অনেকেই নামের সাথে আলহাজ শব্দ যুক্ত করে বিভিন্ন খ্যাতে সুনাম অর্জন করতেছে আচ্ছা হ্যাঁ প্রশ্নটা হচ্ছে আলহাজ জায়েজ কিনা জি বুঝতে পেরেছি আমার প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো বিশ্বনবী ছিলেন আপনার প্রশ্নটা আমরা পেয়েছি ভাই আপনার নামের সাথে তো যুক্ত করে না হয়নি আলহাজ শব্দটা আচ্ছা বুঝতে পেরেছি প্রশ্নটা পেয়েছি আমরা সালাতুল জানাজার জন্য তো অজু শর্ত বিশুদ্ধ মত অনুযায়ী দ্বিতীয় হচ্ছে সালাতুল জানাজা ছেলে মেয়ে পড়তে পারে কিন্তু ফ্রি মিক্সিং এর মাধ্যমে না ওটা তো হবেই না মেয়েরা অবশ্যই আমাদের যে কোনো ওয়াক্তের সালাতের মতো সালাতুল জানাজাতেও তারা পিছনে মধ্যে লঙ্ঘিত হয় লঙ্ঘিত হলো জানাজা না হবে না জানাজা শুদ্ধ হবে না আচ্ছা আর আলহাজ শব্দটা নবী সাল্লাহ সাল্লাম লাগান নাই তো নবী সাল্লাহ সাল্লাম তো যখন তিনি আহ্লাবি তৌহিদ যখন তিনি তৌহিদের যে স্লোগান হজের যে স্লোগানটা অর্থাৎ তালবিয়া পাঠ করলেন সেখানে তো লা লা সুম আতাওয়ালা রিয়া এ কথাটা বলেছিলেন হে আল্লাহ যে মানে তার কাছে শোনাবারও কোন ইচ্ছে নেই ইচ্ছা নাই আচ্ছা, দেখাবার দেখানোর ইচ্ছে না তাহলে তিনি তো অবশ্যই আলহাজ লাগাতে পারেন না আর আলহাজকে কেউ যদি মানে তার নামের আগে লকব হিসাবে ব্যবহার করে এটা কি শরীয়তে জায়েজ কিনা না এটা তো এবাদত প্রকাশ করার একটা জিনিস এক ধরনের তাস্কিয়া এটাকে ফলা তো আনফুসাকুম আত্মপ্রশংসা করো না যে আমি এই কাজ করেছি ওটা করেছি আলহাজ লাগানো অর্থ হচ্ছে মানুষকে স্মরণ করে দেখো আমি হজ করে হজ করে এসেছি তাই না তাহলে তো উনি আল মুসল্লিও লাগাতে পারেন যদি নামাজ পড়েন <laughs> অথবা আসয়েম যিনি রোজাদার অথবা আল মুজাক্কি যিনি জাকাত দেন অথবা আল মোতাসাদ্দেক যিনি সদাকা দেন এমন কোনো জিনিস আমরা সুন্দর মধ্যে পাই না এগুলো না করাই হ্যাঁ। নাকারই অত্যন্ত স্ট্রংলি রিকমেন্ডেড এবং অত্যন্ত শক্তিশালী ভাবে শরীয়ত সেটা আরোপ করে মানুষের উপর যেন এমন কোন লকব আমরা ব্যবহার না করি যে লকব দিয়ে বোঝা যায় আমি খুব নামাজি বোঝা যায় এটা লৌকিকতা চলে আসে জি জি আল্লাযিনা ইউরাউনান নাস যারা মানুষকে দেখায় লৌকিকতা আচ্ছা এই লৌকিকতা বা রিয়া বা প্রদর্শন ইচ্ছা এটাকে তো শরীয়তে শিরকুন খাফি বলা হয়েছে এটা শিরক জি এটা শিরক ছোট ছোট শিরক জি কবিরা গুনাহ ছোট শিরক আচ্ছা, ও কবিরা গুনাহ জি আমরা একটা ইমেল নিচ্ছি ইমেলের মধ্যে মধ্যে মানে একজন ভাই <clears throat> বলেছে যে একটা সময় ছিল যখন আমার যদি কোনো সালাদ মিস হতো অথবা আমাদের কোন আত্মীয় স্বজনদের মধ্যে আমরা সেটা লক্ষ্য করেছি সালাদ মিস হলে তিনি খুব টেনশন ফিল করতেন একদিন রোজা রাখতে না পারলে তার কাছে খুব খারাপ লাগতো এক সপ্তাহ কোরআন তেলাওয়াত করতে না পারলে তার কাছে খুবই খারাপ লাগতো এরকম একটা ট্র্যাডিশন আমরা সমাজের মধ্যে লক্ষ্য করি কিন্তু কালক্রমে মানুষের দিনদারি এখন এতটাই অনেকের ক্ষেত্রে সুন্দর কোঠায় পৌঁছেছে যে তারা নির্দ্বিধায় ইসলাম এবং ইসলামের অন্যান্য বিষয়ের বিরুদ্ধে তারা মারাত্মক কথা বলে ইসলামের নবীকে গালি দেয় এবং নবীর উপর অশালীন কথাবার্তা বলে এবং নবী নবুয়তকে তারা অস্বীকার করে তো এবং তাদের মধ্যে যেটা আমরা লক্ষ্য করি তার জন্য কোনো আফসোস তারা ফিল করে না এই যে বিষয়টা আমরা দিনের ক্ষেত্রে লক্ষ্য করি সেটা কতটা সঠিক এটা তো মারাত্মক আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা কিতাব আজকে শুরু থেকে খুলে রেখেছি আপনার এই এই এই প্রেক্ষাপট যেহেতু আমাদের সারা দেশে এখন চলছে কিতাবটি হলো আসর এমুল মসলুল আল্লাহ শাহিনুর রসুল রসুলকে যে গালিগালাজ করে তার জন্য এই কিতাবটি একটি খাপ মুক্ত তলোয়ার পুরো কিতাবটি বিশ্ববিখ্যাত ইমাম ইমনি রহমতুল্লাহ আলাই শুধু এই মাসালাটির উত্তর দিতে গিয়ে এই বড় চারশো সাড়ে চারশো পৃষ্ঠা প্রায় বইটি লিখেছেন যে রাসুলকে যে গালি দেবে তার মৃত্যুদণ্ড বিনা তাওবায় ফার্জ মুসলিম সরকারের উপরে এই জাতীয় কোনো লোক যদি থাকে আল্লাহ রসুল সকল কবি সাহিত্যিক যারা তাকে গালি দিয়েছেন আল্লাহ নির্দেশে এদের সবার মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন এই বইতে বিস্তারিত লেখা আছে তো আমি এখানে যে প্রশ্নটি আপনি করেছেন এর প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার ওই যুগের মুসলিমরা যারা অমুসলিমদের সাথে যাদের যুদ্ধ চলত সেখানে সুন্দর একটা কথা তিনি এখানে লিখেছেন যে রাসুলকে যারা গালি দেয় রাসুল সাল্লাহ সাল্লামকে যারাই গালি দিয়েছে এটা অনেকগুলো যুদ্ধের ময়দানে সাহাবি তাবি তৎকালীন মুসলিমরা তারা পরীক্ষা করে অভিজ্ঞতার আলোকে তারা দেখেছেন যারাই রাসুলকে গালি দিয়েছে তারা তাদের হাতে নাস্তানাবুদ হয়েছে পরাস্ত হয়েছে পরাজিত হয়েছে এবং মুসলিমরা সেখানে আল্লাহর রসুলের যারা প্রকৃত অনুসারী তারা সেখানে বিজয়ী হয়েছে আমি তার আরবি কথাটা এখানে পড়ে অনুবাদটা করে দিচ্ছি কুন্না নাহনু নাহসুরুল হেসনা বিল মদিনাতা শাহরা ওয়াকসারা মিনাস শাহরি আমরা হয়তো কোনো দুর্গ বা কোনো শহরকে ঘেরাও করে রেখেছি এক মাস অবরোধ করে রেখেছি জি অবরোধ করে রেখেছি যেটা সৈনিকরা করে মা এক মাস বা এক মাসেরও বেশি ওহ মমতানি না আমরা কিন্তু সেটা দখল করতে পারছি না যদিও ঘেরাও করে রেখেছি হাত্তা কাদু নাই আস আমরা প্রায় নিরাশ হয়ে যাই মনে হয় যেন এই দুর্গ দখল করতে পারবো না ইস তাহার রাদা হলে সাব্বে রসুলিল্লাহ সাল্লাহ সাল্লামা হঠাৎ শুনলাম কি ওই দুর্গের মানুষেরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গালিগালাজ করতে শুরু করলো আমাদের কারণে অলওয়াকিয়াতে ফি দিহি তার ইজ্জত হানিকর কথাবার্তা বলতে থাকলো যেখানে আমরা দেখতাম যে এইভাবে গালিগালাজ শুরু হয়েছে তখন ফা উজ্জিল্লা ফাথা ও তাইয়াসার গালিগালাজের অল্প সময়ের মধ্যেই ওই দুর্গ আমাদের দখলে চলে আসতো এবং ওরা পরাজিত হতো জি ওরা পরাস্ত হয়ে যেত এবং আমরা শক্তি বলে ওদেরকে আমরা পরাস্ত করে ওই জায়গা দখল করে নিতাম হাত্তা ইনকুন্না এটা শুধু এক দুই যুদ্ধে নয় যে কোনো যুদ্ধে আমরা শুনতাম যে আল্লাহ রসুলকে গালিগালাজ করা হচ্ছে আমরা সবাই খুশি হতাম যে ইনশাল্লাহ এখন ওরা হেরে যাবে আমরা বিজয়ী হয়ে যাব কারণ আল্লাহ তালা কখনো তার রসুলকে কেউ গালি দে আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য করেন কিন্তু আল্লাহ রসুলকে গালি দিলে আল্লাহ এটা সহ্য করেন না এবং আল্লাহ একসানে যান তাদেরকে পরাস্ত করেন এবং খাঁটি মুমিনদেরকে আল্লাহ বিজয়ী করেন তো আমাদের বর্তমান বাংলাদেশে যেটা হচ্ছে আমার মনে হয় এখান থেকে আমরা নাস্তিকদের জন্য একটা দুঃসংবাদ দিতে পারি আর যারা আল্লাহ রসুলের খাঁটি প্রেমিক উম্মত যারা তাদের জন্য একটা সুসংবাদ এখানে আছে ইমাম এমনিতে তামিয়া বলেন হা কাজা হাদ্দাসানি বাদ ওয়াসাবিনা সেকাত আন্দাল মুসলিমিন আমিনা হালিল গর্বে হাল হুম্মা নাসারা কাজালিক যে আমাকে অনেক মুসলমানরা এভাবে মনে করেছেন যে ইউরোপের সাথে তারা যে যুদ্ধগুলো করেছে ওই যুগে সেখানেও একই নিয়ম অমিন সুন্নতিল্লাহি মানে যেখানে রসুলকে কোনো খ্রিস্টান কোন ইহুদি কোনো পত্তলিক গোষ্ঠী গালিগালাজ করেছে বা যারাই গালিগালাজ করেছে সেখানেই তারা পরাস্ত হয়েছে এবং আমাদের দ্বারা তার বিজয়ী হয়ে গেছে আমরা বিজয়ী হয়ে গেছি সেখানে আল্লাহ আচ্ছা ইমাম এবনে তাইমিয়া সম্পর্কে আমাদের অনেক লোকেরা কিছু জানে না তিনি যে স্কলার অব দ্য উম্মা উম্মা পুরা মুসলমানদের সবচেয়ে বড় স্কলার এ বিষয় সম্পর্কে অনেকের ধারণা নেই এবং তার যে বিশাল <coughs> রত্ন সম্ভার আছে কুতুবুত্তুরাস ইসলামের ক্লাসিক্যাল বুকগুলোর উপর যে তার বিশ্বাস এই বিষয়টা অনেকে জানেন না এই ক্ষেত্রে আল্লামা কাশ্মীরি যেটা দেবন মাদ্রাসার যাকে বলা চারশো বছরের বিখ্যাত একজন মহাদ্দিস আচ্ছা। উনি ফাইদুল বাড়ির মধ্যে একটা উক্তি করেছেন যে আম্মা ইবনু তাইমিয়াতা এমনি তাইমিয়া হলো আমার আমার মতে তাইমিয়া হলো এক বিশাল সাগর মণিমুক্তায় ভরা পানিতে জ্ঞানে ভরা যেটা কোনো কুল কিনের আমি খুঁজে পাই না কাশ্মীরি এর মতো এত বড় মহাদেশ তার সম্বন্ধে উক্তিটা করেছেন আচ্ছা হ্যাঁ। যে ঘটনাগুলো আপনি বললেন সেটা তো ইবনে তাইমিয়ারই সরাসরি বক্তব্য এবং তার অভিজ্ঞতা সঞ্জাত কথা হ্যাঁ, ইতিহাস থেকে আনা কথা তো বুদ্ধিমানের জন্য তো উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া হ্যাঁ আর এটা এখন আমরা বাংলাদেশে যে অবস্থা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস যারা এই আল্লাহ রাসুলকে যারা এই কটুক্তি করেছে এবং বিশ্ব ইতিহাসে কেউ এত ভয়ানক কটুক্তি আল্লাহ রাসুলকে কেউ করেনি এই লোকগুলি পরাস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তারা এবং তাদেরকে কেউ সহযোগিতা যদি করে সবাই পরাজিত হবে আর আল্লাহ রাসুলের খাঁটি প্রেমিকরা ইনশাআল্লাহ এই বাংলাদেশে তারা বিজয়ী হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আমরা কিছু এস এম এস নিয়ে নিচ্ছি আবারও ফজলুর রহমান ফজলুর রহমান গাইবান্ধা থেকে এই এস এম টি পাঠিয়েছেন টুপি পরা কি সোননাথ রাসুল কি টুপি পরতেন বিস্তারিত বলুন সংক্ষেপে বলুন যেহেতু আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি হ্যাঁ, কিছু টুপির কথা তো হাদিসে এসেছে সোয়া বা আল কালানিস আল আমায়েম আল আমায়েম আল কালানিস আমাদের হলো টুপির উপরে পাগড়ি পরা টুপি পাগড়ি এটা তো আছে তাহলে টুপি পরাকে কেউ কেউ প্রথা বলেছেন কিন্তু প্রথা হলেও রাসুলাম টুপি পরেছেন হ্যাঁ। বা মাথায় কিছু তার ছিল হ্যাঁ। এটা তো আছে এটা আছে তো সেই দৃষ্টিকোণ থেকে রাসুল সাল্লাহ সাল্লামের এই সুন্দর প্রথার অনুসরণ সেটা তো সবের কাজ হতে পারে যদিও সেটা ম্যান্ডেটরি কিছু নয় আচ্ছা তাহলে আমরা এটাকে একটা ভালো কাজ হিসেবে ধরতে পারি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা যারা আজকে আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদেরকে যেন ভালো মুসলিম ভালো ইমানদার হিসাবে কবুল করেন আমরা যেন তাকে এবং তার রাসুলকে সত্যিকারভাবে ভালোবাসতে পারি এবং সে ভালোবাসার দাবি আমাদের সুন্দর আখলাখ বিশুদ্ধ আকিদা নির্ভেজাল তৌহিদ এবং বিশুদ্ধ এবাদত পালনের মধ্য দিয়ে এবং সমাজ কল্যাণমুখী সমস্ত কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে সমস্ত জগৎকে সমস্ত মানুষকে আল্লাহর সৃষ্ট প্রকৃতিকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা যেন সে আল্লাহকে খুশি করতে পারি সে তফিক তিনি আমাদের আপনাদের সবাইকে দান করুন এই কামনা করে আজকের মতো আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত অনেক পাপের বোঝায় আমার খুঁজে ফিরি ক্ষমা তোমার অনেক পাপের বোঝায় আমার খুঁজে ফিরি ক্ষমা তোমার তুমি রাহিম তুমি কারি পাবো কি আজ তোমার রহম আল্লাহ তুমি দেখাও সরল পথ আল্লাহ তুমি দেখাও সরল পথ আল্লাহ তুমি দেখাও সরল প আল্লাহ তুমি দেখাও সরল পথ